একজন ব্যক্তি রুকু সুন্দরভাবে আদায় করে দুই হাত মাটিতে আগে দিয়ে দেয় যাবেন সেজদাটে তার নিতম্ব থেকে পা পর্যন্ত সোজা থাকবে এবং মাথাটা লম্বা লম্বাভাবে দেয় যাবে কপাল এবং নাক একসঙ্গে সে রাখবে সাতটি স্থানের প্রতি সে সেজদা করবে মুসল্লি মাত্রই এটা রসদ সাল আলহিসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে দুই পা দুই হাঁটু দুই হাত এবং কপাল এই সাতটি স্থানের উপরে সেজদা করবে আজকের যে সেজদা অধিকাংশ মুসল্লির মধ্যে রাসুলুল্লাহ সাল আলিকাল্লামের সেজদার রূপ যা হাদিসে বর্ণিত হয়েছে তা পাওয়া যায় না আমরা মাথাটাকে বাড়িয়ে সেজদা দিতে চাই না আমরা একটু শুধু সেজদা ঠুকেই সাথে সাথে মাথা তুলে নিই এই সেজদা আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন না আবু হুরাইরা রাজিয়াল্লাহ বলেন আল্লাহ রাসুল আমাদেরকে নিষেধ করেছেন যেভাবে কাক বা মোরগ ঠক্কর দেয় ঠিক ওইভাবে ঠক্কর দিয়ে সেজদা করতে আমাদের নিষেধ করা হয়েছে অনুরূপভাবে নিষেধ করা হয়েছে যেন সেজদার সময় দুই হাত মাটিতে বিছিয়ে না দিই অনুরূপভাবে দুই হাত যেন দুই রানের উপরে না রেখে দিই বরং হাতটি সামনে দিয়ে পুরো শরীরটাকে উঁচু করে সেজদা দিতে হবে এটা হলো সোননাথ এবং সেজদার সময় এমনভাবে হাতের মাঝে বুকটাকে ফাঁকা রাখতে হবে যেন নিচ দিয়ে একটি বকরির বাচ্চা যেতে পারে অতি সুন্দরভাবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম সেজদার রূপটাকে ধরনটাকে তিনি শিক্ষা দিয়েছেন অত্যন্ত পরিতবের বিষয় যে আজকে অধিকাংশ মুসল্লি যে সেজদাটা করেন সে সেজদার মধ্যে কোনো রকমের হাদিসের রূপ বা হাদিসের বর্ণনা পাওয়া যায় না সেজদায় গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হয় বান্দা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হয় তখন ওহুয়া সাজিদুন হিদু ফি দোয়া আল্লাহ রসুল বলছেন বান্দা তখনই আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদাই যায় তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো আশা করা যায় ইস্তাজাব আলাকুম তোমাদের জন্য এই দোয়া কবুল করা হবে আমরা সেজদায় যাওয়া মাত্রই দ্রুত মাথা তুলে নিই এবং অধিকাংশ মসজিদের ইমাম বা মুসল্লিদেরকে দেখা যায় খুব দ্রুত সেজদা করেন এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় এইরমভাবে আল্লাহ রসুল বলছেন কিভাবে সেজদা করতে হবে আল্লাহ রসুল বলছেন হাত্তা তাতমা ইন্না সাজেদান একইবারে প্রশান্তি চিত্তে যথাযথভাবে সেজদা করো সো মারফা অতঃপর তুমি মাথা ওঠাও হাত্তা তাতমা ইন্না যা লিছান আবার যথাযথভাবে প্রশান্তির সাথে তুমি বসো সেজদাই গিয়ে আমরা প্রশান্তি চিত্তে সুন্দরভাবে সেজদা করব। আমাদের মনটা তো সবসময় উড়ন্ত থাকে ব্যস্ত থাকে অস্থির থাকে এটা নিয়মই যখন মানুষের মন অস্থির থাকে তখন মাথা নত করলে স্থির হয় প্রশান্তি লাভ করে রুকুতে একবার মাথা নত করেছে আল্লাহর কাছে অতঃপর আমি শেষ দায় মাথা নত করছি তখন আমার অন্তরটা প্রশান্তি লাভ করবে কিন্তু সেজদায় গিয়ে আমরা অত্যন্ত তাড়াহুড়া করে থাকি অথচ রাসুল সাল্লাহাম নির্দেশ হাত্তা তাতমা ইন্না সাজেদান আমরা একটা ব্যাখ্যা দিয়ে থাকি এখানে যে সেজদা মানে মাটিতে কপাল স্পর্শ করা স্পর্শ করলেই হলো না এটা মোটেই উচিত নয় কারণ সেজদা করতে হবে সেজদার মতো হ্যাঁ অনেক জায়গায় ব্যাখ্যা দেওয়া হয়েছে এই মর্মে যে কোরআন বলছে সুরাল হজ সাতাত্তর নম্বর আয়াতে যে তোমরা রুকু করো এবং সেজদা করো ভালো কাজ করো সফল কাম হবে মানে মাথা ঝুঁকাতে হবে মাটিতে কপাল টেকাতে হবে তাহলে সেজদা হয়ে গেল না তার নাম সেজদা নয় তার নাম রুকু নয় রসুল্লাহ সাল আলী আসাল্লাম আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন তাকে আল্লাহ ব্যাখ্যা দেওয়ার জন্যই পৃথিবীতে পাঠিয়েছিলেন প্রশ্নই আসে না ওই আয়াতের আলোকে ধীরে সুস্থে স্থিরভাবে রুকু করা এবং সেজদা করা নাকচ করা হয়নি বরং আল্লাহ রাসুল আয়াতের ব্যাখ্যা দিয়ে বলছেন যে ধীরে সুস্থে স্থিরভাবে প্রশান্তি চিত্তে রুকু করতে হবে সেজদা করতে হবে নেওয়ার তার সালাদটাই হবে না যার রুকু এবং সেজদা সঠিক হয় না তার সালাত হয় না নিঃসন্দেহে ওই ব্যক্তির সালাত হবে না যে সুন্দরভাবে রুকু করে না আমি সেজদাই গিয়ে নিম্নে তিনবার সুবাহান রব্বিয়াল আলা আমি পবিত্রতা ঘোষণা করছি আমার রবের যিনি মহান এই কথা তিনবার বলবো নিম্নে উপরে যতবার ইচ্ছা ততবার বলতে পারি এরপরেও শেষ দায় যাওয়ার আরও দোয়া আছে সেই দোয়াগুলো আমরা পড়তে পারি একসঙ্গে কয়েকটা পড়তে পারি বা একটা দোয়া বারবার পড়তে পারি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পড়তেন আল্লাহ ফিরলি দাম্বি কুল্লাহু ও দিক্কাহু ওয়াদুল্লাহু ওয়াউলাহু ওয়াখরাহু ওয়ালানিয়তাহু ও সিররাহু আহ চমৎকার দোয়া আল্লাহসুল বলতেন হে আল্লাহ আমাকে আমার পাপ সমূহ আপনি ক্ষমা করুন কুল্লাহু সব পাপ ও ওয়াদুল্লাহু ছোট পাপ বড় পাপ ওয়ালানিয়াতাহু ওয়াসিররাহু গোপনীয় পাপ প্রকাশ্য পাপ ওয়া আউ্লাহু ওয়াখরাহু আমার আগের পাপ পরের পাপ গোপনীয় পাপ প্রকাশ্য পাপ সব ক্ষমা করে দাও আমরা বারবার এই দোয়া পড়তে পারি সেজদাই লুটিয়ে পড়ে আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ আমাকে আমার পাপ সমতে ক্ষমা করো সুবানাক আল্লাহ বিহামদেকা আল্লাহ ফিরলি এটাও বলা যায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই দোয়াটি সেজদাতেও বলেছেন রুকুতেও বলেছেন সুব্বোহন কুদ্দুসুন রব্বুল মালাইকাতে অরুফ এটাও সেজদাতেও বলতে পারি রুকুতেও বলতে পারি আমরা প্রশান্তি চিত্তে আল্লাহর কাছে সেজদাই লুটিয়ে পড়ে দোয়াগুলো আহ্বান করব আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন অতঃপর আল্লাহ আকবর বলে বসে আমি দোয়া পড়ব আবারও এখানে দোয়ার একটা স্থান এটা একটা স্থান দোয়ার সেজদা যেমন দোয়ার স্থান মোনাজাতের স্থান তেমনি সেজদা থেকে ওঠার পরে এটা একটা মোনাজাতের স্থান রসুল্লাহ সাল আলাইসাল্লাম দোয়া পড়তেন আল্লাহ ফিরলি ওরহামনি ওয়াহদিনী ওয়াফিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি এখানে কয়েকটি বিষয়ে প্রার্থনা সেজদা থেকে উঠে হাত্তা তাতমাইনা জালিসান প্রশান্তি চিত্তে বসে দোয়া পড়ি হে আল্লাহ আল্লাহ ফিরলি ওয়ারহামনি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন ওয়ারহামনি আমার উপরে রহম করুন ওয়াহদিনী আপনি আমাকে পথ দেখান ওয়াফেনি আমাকে সুস্থ রাখা অবস্থা ভালো করুন ওয়াজবুরনি আমার ক্ষতি পূরণ করুন ওয়ারসকনি আমাকে রিজিক দান করুন এই কতটি বিষয়ে একসঙ্গে বসে আমরা আল্লাহর কাছে চাইতে পারি সম্মানিত দর্শক মণ্ডলী এখানে আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাই সেজদায় গিয়ে অধিকাংশ মানুষই তাড়াহুড়া করে সেজদা থেকে উঠে এই দোয়াটি পড়ে না রাসুলের এই সোননাথটি উঠে গেছে মোহাম্মদ রাসুল্লাহ সাল আলহিসাল্লাম উত্তম অতি সুন্দর একটি দোয়া এখানে শিক্ষা দিলেন কিন্তু অবহেলায় অলসতায় আমরা এই দোয়াটি পড়তে চাই না না পড়ার কারণে একটি সোননাথকে আমরা ছেড়ে দিলাম আর এর মধ্যে যে ফজিলত রয়েছে এই ফজিলতটি থেকে বঞ্চিত হলাম এই বিধান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে দিলেন আমরা প্রত্যাখ্যান করলাম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি নিচ্ছি বিরতি পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন বিরতির পরে আবার আলোচনা ইনশাল্লাহ ফিরে আসবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করল উদারতা এবাদত ওই বিষয়েই করব আমি যে বিষয়ে মোহাম্মদ সাল্লাম শরীয়ত হিসাবে প্রবর্তন করেছেন ভালো খবর তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল অহুম্ম হুতাদুন আর তারাই হলো হেদায়ত প্রাপ্ত মুজাফার বিন মোহসেন তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাহটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো শরীয়ত মুমিনদের জন্ম যা মহান আল্লাহ পছন্দ করেন দেখুন সারিয়াতের মর্যাদা প্রতি শনিবার রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুফহান কোরআনকে রাখবেনই কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সুধীমণ্ডলী সেজদা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জেনেছি সেজদার মাঝের দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা পড়ি না এখানে ছয়টি বিষয়ে আল্লাহর কাছে আবেদন করা হয় তো কেন পড়ব না আশা করব সকলের প্রতি আহ্বান জানাবো রসুল মোহাম্মদ সাল আলী আসাল্লামের রেখে যাওয়া এই বিশুদ্ধ সহি সুন্নাতকে আমরা আঁকড়ে ধরি এবং এর থেকে যে কল্যাণ এই কল্যাণ লাভ করার যথাসাধ্য চেষ্টা করে আল্লাহ আমাদের তফিক দান করুন আমিন এর সাথে আরেকটি দোয়াও বলা যায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেন রব্বিক ফিরলি রব্বিক ফিরলি দুই সেদার মাঝে এটা বলতেন যা নাসাইতে বর্ণিত হয়েছে হে আল্লাহ প্রতিপালক আমাকে ক্ষমা করুন হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন একাগ্রতার সাথে একনিষ্ঠ হয়ে আল্লাহর পথে বিনম্র হয়ে এই দোয়া আল্লাহর কাছে করতে পারে যখন আমার প্রশান্তি চিত্তে দোয়া পড়া শেষ হলো তখন আবার বলবো আল্লাহ আকবর আমি আবার আল্লাহ আকবর বলে সেজদায় যাব গিয়ে আবারও তাজবি পাঠ করব। সেজদায় যাওয়ার সময় আমার হাতগুলো হাতের আঙ্গুলগুলো যেন পশ্চিম দিকে থাকে স্বাভাবিক থাকে হাতটি থাকবে কান বা কাঁধ বরাবর অনেককে দেখা যায় হাতটাকে উপরের দিকে নিয়ে যাই হাত মাথা থেকে একটু বাহিরে চলে যায় না হাতটাকে আমরা রাখবো কান বা কাঁধ বরাবর এবং হাত দুটাকে উঁচু রাখবো সেই সাথে পায়ের আঙ্গুলগুলো আমি পশ্চিম দিকে রাখবো এবং দুই পাকে এইভাবে মিল করে রাখবো অনেকেই গোড়ালির সাথে গোড়ালি মিলাতে চাই কিন্তু না দুই পাকে আমরা এইভাবে মিলিয়ে রাখবো রসুল্লাহ সাল আলাইসাল্লাম সালাতে শেষদার সময় তিনি পা দুখানে এভাবে রাখতেন যা আয়েশা রাজিয়াল্লাহ কর্তৃক বর্ণিত হয়েছে আল্লাহ রাসুলের দুই পা পাশাপাশি মিলিয়ে থাকত অতঃপর আমি আবারও তাজবি পাঠ করে সেজদা থেকে আমি মাথা উঠাবো মাথা ওঠানোর পরে আমি হাত তাতাত্মাইন্না জালিসান আবার সুন্দরভাবে আমি বসবো প্রশান্তির চিত্তে সেখানে বসে যাব দুই হাত উরুর উপরে রেখে আমি বসব বসার পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এইভাবেই সালাদাই করেছেন হাত্তা এদা কমা মিনা সাজদাতে সানিয়া যখন তিনি দাঁড়াতেন দ্বিতীয় রাকাতের জন্য তখন তিনি ইতামাদা আলাল আর যে মাটির উপরে ভর দিয়ে আবার উঠতেন দুই হাত মাটির উপরে দিয়ে আমি দ্বিতীয় রাকাতের জন্য উঠব আগে বসবো প্রশান্তি চিত্তে বসার পরে মাটির উপরে দুই হাত দিয়ে আমি দ্বিতীয় রাকাতের জন্য উঠব এখানে একটি বিষয় উল্লেখ্য যে আমরা অনেকেই এখানে হাঁটুর উপরে ভর দিয়ে একেবারে তীরের মতো হয়ে উপরে ওঠার চেষ্টা করে সম্মানিত দর্শক মণ্ডলী এই সোননাথটা ঠিক নয় বরং তাবরানিতে যে হাদিসটি বর্ণিত হয়েছে এই মর্মে সেই হাদিসটির সনদে মিথ্যুক রাবি থাকার কারণে সনদটি ঠিক নয় সনদটি জাল আমরা যদি সই হাদিসকে অগ্রাধিকার দিই তাহলে আমরা দেখতে পাব রসুল্লাহ সাল্লাম সেজদা থেকে দ্বিতীয় সেজদা থেকে মাথা তুলে তিনি সুন্দরভাবে বসতেন বসার পরে মাটির উপরে ভর দিয়ে তিনি উঠতেন কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় আমরা হাঁটুর উপরে দুই হাত রেখে ভর দিয়ে উঠছি মানে ওই জাল হাদিসটা আমরা নেওয়ার চেষ্টা করছি আমরা যদি সই হাদিসটার প্রতি আমল করি তাহলে কোনো সমস্যা থাকে না আমরা প্রশান্তি চিত্তে বসবো বসার পরে দুই হাত মাটির উপরে দিয়ে আবার উঠব ওঠার পরে দ্বিতীয় রাকাতের জন্য আমি সলাদ শুরু করব। বুকে হাত বেঁধে সোরা ফাতে সহ অন্য সোরা পড়ে আমি একইভাবে দ্বিতীয় রাকাত আদায় করব। দ্বিতীয় রাকাত আদায় করার পরে আমি বসে যাব। বসে গিয়ে তাসাহুদ পড়ব আর তাসাহুদ পড়ার সময় একটি বিষয় লক্ষ্য রাখব আমার হাতের আঙ্গুল শাহাদত আঙ্গুলিকে আমি হয় এইভাবে ধরব অথবা তিপ্পান্ন নেই এইভাবে ধরে উরুর উপরে রেখে আমি আমার চোখ আমার দৃষ্টি এই আঙ্গুলের দিকে রেখে নাড়াতে থাকবো সবসময় নাড়াতে যতক্ষণ তাসাহুদ পড়ব ততক্ষণ নাড়াতে থাকবো এইভাবে দুইটি পদ্ধতি হয় এইভাবে নাড়াতে থাকব অথবা বৃদ্ধ আঙ্গুলিকে মধ্য আঙ্গুলির পিঠের উপরে রেখে আমার দৃষ্টি আঙ্গুলের উপরে রেখে আমি নাড়াতে থাকব যতক্ষণ পর্যন্ত তাসাহুদ পড়ব ততক্ষণ নাড়াব তাসাহুদ শেষ করে আমি উঠে যাব তৃতীয় রাখাতের জন্য আবার যদি সালাদ দুই রাকাত পূর্ণ হয় তাহলে আমি দুই রাকাত পড়ে তাসাহুদ দৌরুদ এবং দোয়ায়ে মাসুরা অন্য অন্য দোয়া পড়ে সালাম ফিরিয়ে দেব আর যদি তিন রাকাত বা চার রাকাত সম্পূর্ণ সালাত হয়ে থাকে তাহলে আমি তৃতীয় রাকাতের জন্য উঠে যাব মাটির উপরে দুই হাত দিয়ে ভর দিয়ে আমি উঠে যাব এখানে একটি বিষয় লক্ষণীয় যেটা বলছিলাম যে তাসাহুদে বসে হাতের আঙ্গুল ইশারা করতে হবে এইভাবে এবং আঙ্গুলের দিকে চোখ রাখতে হবে এই সোননাথটা আজকে আমাদের মাছ থেকে বিদায় নিয়েছে এখানে দুইটি বিষয় রয়েছে একটি বিষয় হলো কেবল যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন একবার টোপ করে হাতের আঙ্গুল ইশারা করবে মর্মে বর্ণিত কোনো হাদিস নেই না জয়ীফ হাদিস না কোনো জাল হাদিস না কোনো ত্রুটিপূর্ণ হাদিস কোনো হাদিস বর্ণিত হয়নি এই মর্মে সুতরাং আমরা সই হাদিসটিকে গ্রহণ করার চেষ্টা করব যেটা আবুদাবুদে বর্ণিত হয়েছে সই মুসলিমে বর্ণিত হয়েছে এইভাবে হাতে ইশারা করতেন উল্লেখ্য যে আরেকটি বিষয় জানা উচিত যে আঙ্গুল তুলে অনেকেই বসে থাকে কিন্তু হাত নাড়ান না হাত না নড়ানোর এই হাদিসটি আঙ্গুল তুলে রাখার লাইউ হারেকু মর্মে আবুদৌদে যে হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসটি সনদ ঠিক নয় জয়ী হাদিস অর্থাৎ আঙ্গুল নড়াতেই থাকতে হবে এবং তার দিকে নজর রাখতে হবে এটা হলো সোননাথ একবার রাখার হাদিসটাও এর মনে কোনো হাদিস বর্ণিত হয়নি এক সম্পূর্ণ ভুয়া অনুরূপভাবে না নড়িয়ে তুলে রাখার হাদিসটি জয়ীফ আমরা ত্রুটি থেকে মুক্ত থেকে সঠিকটা গ্রহণ করে সালাদ আদায় করবো সম্মানিত দর্শক মণ্ডলী তাসাহুদ পড়ার পরে তৃতীয় রাকাতের জন্য আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যাওয়ার সময় আল্লাহ আকবর বলে হাত তুলে রফলায়দেন করে আবার বুকে হাত বেঁধে আমি সুরা ফাতেহা পড়ি পড়ার পরে আমি আগের দুই রাকাতের মতো রুকুতে এবং শেষ দাঁতে ওইভাবে সালাদ দায়ী করব। এই সোননাথকে রাসুলুল্লাহ সাল আলাইসাল্লামের এই সালাতের পদ্ধতিকে আমরা যথাযথভাবে গ্রহণ করব। এখানে একটি বিষয় লক্ষণীয় যখন আমি চার রাকাত ছালাত আদায় করলাম তিন রাকাত আদায় করার পরে চার রাকাতের জন্য যখন উঠব তখনও আমাকে আগে বসতে হবে তারপরে চার রাকাতের জন্য উঠব উল্লেখ্য যে একবারে উঠে যাওয়ার সেজদা থেকে সরাসরি উঠে যাওয়ার একটি হাদিস থাকলেও কিন্তু অনেক হাদিস বর্ণিত হয়েছে যে সেজদা থেকে ওঠার পরে বসতে হবে সুন্দর করে বসার পরে তারপরে আমি চতুর্থ রাকাতের জন্য উঠব বা আমি দ্বিতীয় রাকাতের জন্য উঠব না বসে উঠব না ইমাম বুখার রহিমাহুল্লাহ এই মর্মে একটি অধ্যায়ী রচনা করেছেন যে দ্বিতীয় রাকাতের জন্য এবং চতুর্থ রাকাতে উঠার সময় আগে বসতে হবে অতঃপর মাটির উপরে হাত দিয়ে ভর দিয়ে তারপরে উঠতে হবে এই আমুলটি সহি হাদিসটি গ্রহণ করে আমরা ওই যে একেবারে তীরের মতন হাঁটুর উপরে হাত দিয়ে উঠার যে হাদিসটি এই জাল হাদিসটি থেকে আমরা বিরত থাকতে পারি এবং সহি সুন্দরটাকে আমরা গ্রহণ করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এরপরে শেষ তাসাহুদে আমি বসেছি চার রাকাত সালাত আদায় করে নিয়েছি এর আগে আমি পায়ের উপরে বসেছিলাম কিন্তু এখন আমি সেজদা থেকে মাথা উঠিয়ে আমি এবার ডান পায়ের নিচ দিয়ে বাম পাওয়াটি বের করে দেব এবং আঙ্গুলগুলো পশ্চিম দিকে খাড়া রেখে ডান পাকে খাড়া রাখব ডান পাকে খাড়া রেখে বাম পাটাকে ডান পায়ের নিচ দিয়ে বের করে দেব এবং আমি নিতম্বের উপরে বসব আগে দুই রাকাতের সময় বসেছিলাম বাম পায়ের উপরে এখন বাম পায়ের উপরে না বসে আমাকে বাম পাটি ডান পায়ের নিচ দিয়ে বের করে দিতে হবে এইটাই হলো সুন্নাত দুঃখজনক এই রসুল্লাহ সাল্লা সাল্লামের রেখে যাওয়া এই সুন্নাতকে আমরা মানতে চাই না গুরুত্ব দিতে চাই না এই সোননাথকে ভুরুক্ষেপ করি না প্রত্যেকটি সুন্নাতের মধ্যে কল্যাণ নিহিত রয়েছে এবং কল্যাণ আছে আমরা চেষ্টা করব এই উঠে যাওয়া সোনাতকে আবার ফিরিয়ে আনতে এবং রসুল্লাহ সাল্লি সাল্লামের তরিকা অনুযায়ী সলাতাই করতে বসে গেলাম দুই ওরুর উপরে আমার হাত রয়েছে আমি ঠিক মুষ্টি বন্ধ করে আবার পড়তে থাকব এই তাসাহুদ তাসাহুদ পড়ে অতঃপর দরুদ পড়ব দরুদ ইব্রাহিম অতঃপর দোয়ায়ে মাসুরা অর্থাৎ হাদিসে বর্ণিত দোয়াসমূহ আমি পড়তে থাকব এটা অন্যতম একটি বড় স্থান মোনাজাতের এই মোনাজাতের স্থানে আমরা বসে আল্লাহর কাছে সব কিছু পড়তে পারি রুকু এবং সেজদাতে কোরআনের আয়াত পড়া নিষিদ্ধ তবে এই তাসাহুদে বসে যে কোনো দোয়া আমরা পড়তে পারি আমার যখন তাসাবুদ পড়া শেষ হলো যখন পড়া আমার শেষ হলো দরুদ তখন দোয়া মাসুরা সহ অন্য অন্য দোয়াগুলো পড়ে বা আরও দোয়া পড়তে পারি কোরআনে হাদিস যত দোয়া বর্ণিত সেগুলো পড়ে আমি সালাম ফেরাবো ডানে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এইভাবে সালাম ফিরিয়ে আমরা সালাদ শেষ করব সম্মানিত দর্শক মণ্ডলী এর উপরে আবার আরও আলোচনা করব আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে রসুল সাল্লাহ সাল্লামের সাল্লা সুন্দর আদায় করার তৌফিক দান করুন আমিন সুবাহানাক আল্লাহমা ও বেহামদেকা শাহিদ আল্লাহ ইহিল্লাংতা আস্তাক ফিরুকা ওয়াতুবেলাইকা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবাহতালার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe